রামকৃষ্ণ তখন একাদশ পরিচয় সর্বকর্মান পরিত্যাজ্য মামেকম শরণাঙ্গ অহং তোয়াম সর্বপাপের ব্রাহ্মদিগকে উপদেশ ধর্ম ও পাপা শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি মনেতেই পদ্ম মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারে থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজা ধীরাজের ছেলে আমার আবার বাঁধে কে যদি সাপে কামড়ায় বিষ নেই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নয় আমি মুক্ত নয় এই কথাটি ভোগ করে বলতে বলতে পাই হয়ে যায় মুক্তই হয়ে যায় খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বলল তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি তোমাদের ব্রহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ আকার বলে সে সারা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব সুস্থ হয়ে যায় কেবল পাপ পাপ নরক এসব কথা কেন একবার বলো যে অন্যায় করো যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস করো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এর আগেও আমরা আলোচনা করেছি শ্রীরামকৃষ্ণদেব এই কথাটি বারবার বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মন নিয়ে কথা মন যে রঙে ছোপাবে সেই রঙে শুকবে ঠাকুরের এই কথাটি বারে বারে বলেছেন আমরা এর আগের ক্লাসেও আলোচনা করেছি সেখানে দেখেছেন ঠাকুর তিনি এই কথাটির পেছনে পরম্পরা যে স্বাস্থ্য বিশেষ করে রাজ্য যদি পতঞ্জলি যোগ দর্শন আমরা করি সেখানে এর বিস্তারিত আলোচনা আমরা পাই আমাদের যে মনটি যে মনটি আজকে আমার সামনে সাথে সাথে আছে যে মনটিকে নিয়ে আমরা সমস্ত কিছু চিন্তা করি ভালো মন্দ কাজকর্ম প্রতিটি ক্ষেত্রে যা কিছু করতে থাকে সেখানে এই আমার যে মনটি আছে সেই মনের ক্রিয়া থাকে আমি মনে করলাম আজকে কোচবিহার আশ্রমে গিয়ে আরতি দর্শন করব মনের মধ্যে এই যে ভাবটি এসছে তারই প্রতিফলন আমি সেটাকে কার্যে রূপান্তরিত করেছি ফলে মনের মধ্যে বিভিন্ন এই যে ভাব সেই জন্য এই মনটি যে মনটি আজকে আমি পেয়েছি এই মনটি অনাদি শাস্ত্র বলছেন যোগশাস্ত্র বলছেন এটা হচ্ছে হিন্দু দর্শনের মতে মন হচ্ছে অনাদি অনেক যুগ যুগ অন্তর ধরে যে মনটি আজকে আপনার মধ্যে আছেন আপনি সৎ চিন্তা করছেন হঠাৎ চিন্তা করলেন আজকে একবার ঠাকুরের আরতি দর্শন করে আসি ওই মনটি আপনার আগের জন্মেও ছিল আগের আগের অনেক জন্ম যুগ যুগান্তর ধরে আপনার সাথে এই মনটি আছে স্বামী তুরিয়ানন্দজি এর আগের ক্লাসে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম তুরিয়ানন্দজি যে কিনা যার সাধন ভোজন সম্পর্কে আমাদের সঙ্গে খুবই সম্মানীয় স্বাস্থ্য দ্রষ্টা নিজের জীবনে স্বাস্থ্যের যে সমস্ত তত্ত্ব সেগুলো তিনি উপলব্ধি করেছিলেন নিজের জীবন দিয়ে সেগুলো দেখিয়ে গেছেন স্বাস্থ্য কি বলছেন সেই তুরিয়ানন্দজি স্বামী বলছেন এই শরীরটা যদি অসুস্থ হয় অসুস্থ হওয়ার পর যদি মারা যায় আপনি পরে যে জন্ম গ্রহণ করবেন সেই জন্মটি হবে সুস্থ জীবন আপনার পরের যে শরীর পাবেন এখন অসুস্থ অবস্থায় মারা গেলেন পরের যে শরীরটি পাবেন সেই শরীরটা কিন্তু সুস্থ শরীর পাবেন কিন্তু আপনার মনটি যদি খারাপ হয় যে মনটি আজকে আপনার কাছে আছে সেই মনটি যদি কোনো রকমের খারাপ হয়ে যায় পরে যখন জন্মগ্রহণ করবেন ওই খারাপ মন নিয়েই আসতে হবে ফলে মনের যে কি সাংঘাতিক ক্ষমতা মনের যে কি সুন্দর সে সম্পর্কে শাস্ত্র বলছেন আমাদের মন যে চঞ্চল তার পিছনে মনের বিভিন্ন স্তর আমরা লক্ষ্য করেছি যোগশাস্ত্রে বলছেন সেখানে ক্ষিপ্ত মূল বিক্ষিপ্ত একাগ্র এবং নিরুদ্ধ মনের বিভিন্ন রূপ অবস্থা যোগ দর্শনে বলেছেন সেগুলো আমরা এর আগে দুটো ক্লাসে আলোচনা করেছি গত ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছি মনের মধ্যে এইরূপ বিভিন্ন রূপ ভাবনা আছে অনেক রকম ভাবনা চিন্তা আছে তার প্রতিফলনই আমরা দিয়ে থাকি মনের মধ্যে হঠাৎ আজকে ইচ্ছা হলো খলিফার মাকে একটু ঘুরে আসে কিন্তু তারপর আবার অনেক রকম চিন্তাও এসে গেল অনেক রকমের চিন্তা সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে যে না এটার কি প্রয়োজন আছে এর বদলে যদি এখানে যায় কাজের কাজ হয় অথবা বসে আছেন এখন মনের মধ্যে অনেক রকম চিন্তা আছে যে কি কি দরকার আছে বসে থাকা এখন যদি চলে যায় একটু বেরিয়ে আসতে পারবো একটু কোথাও পার্কের ধারে যেতে পারবো কিন্তু আবার সেখানে মনের মধ্যে একটা কনফ্লিক্ট একটা যুদ্ধ চলছে যুদ্ধ চলার সাথে সাথে সেখানে আপনি অনেক কিছু আপনি যদি একটু সাইলেন্টলি চিন্তা করেন সেখানে আপনি ইয়ার থ্রোয়িং থটস সেখানে আপনি কিছু কিছু চিন্তা তাকে খোরাক দিচ্ছেন মনটা বারে বারে মনের স্বভাব হচ্ছে চঞ্চল চঞ্চল হে মানব কৃষ্ণ শাস্ত্র বলছেন মনের স্বভাব হচ্ছে চঞ্চল সেখানে আপনার যা চিন্তা আপনার যা ওই যে মনে মন যেরকম মন আছে সেই রকম খাদ্যগুলো তাকে দিচ্ছে দিয়ে তাকে সংযত করার চেষ্টা করছেন এটাই হচ্ছে যোগশাস্ত্রে বলছেন তে প্রতিপক্ষ ভাবনাতে সুষমা তে প্রতিপক্ষ ভাবনা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তে প্রতিপক্ষ ভাবনাতে সুষমা সেখানে এখন মনের মধ্যে বসে আছেন বসে বসে যে এখন যে চলে যেতে পারলে আমার অনেক কাজ হয়ে যাবে তারপর থেকে যে চিন্তা করছেন না একটা গেলে অনেকদিন পরে যা বসেই থাকে কি বলছেন একটু শুন তে প্রতিপক্ষ ভাবনা এতই সূক্ষ্ম আবার হয়তো অনেক সময় কামনা বাসনার ক্ষেত্রেও কামনা বাসনা আপনার মধ্যে অনেক কামনা বাসনা এসে উপস্থিত কত ক্লাসে আলোচনা করেছিলাম যে এখন যে ফিরবো কি করে যে গাড়ির কোনো ব্যবস্থা নেই তো যদি একটা গাড়ি পাওয়া যেত একটা যদি গাড়ি কিনতে পারত তাহলে তখন এই যে মনের মধ্যে গাড়ি কেনার চিন্তাটা এলো তখন মনটা একদম সে কত রকমের বুঝি যে কেন চাকরিটা একটু ভালো হলে একটা গাড়ি কিনে ফেলতে পারে কত লোক কত গাড়ি করছে বাড়ি করছে কিন্তু আমার রোজগার কোথায় মনের মধ্যে হিজি বিজি অনেক এসে তার মধ্যে এক পাহাড় সমান কামনা বাসনা এসে উপস্থিত হয় মনটাকে একদম বিষিয়ে দেয় সেখানে যোগ দর্শনকাররা বলছেন তে প্রতিপক্ষ ভাবনা তে সূক্ষ্ম সেখানে যদি আপনি প্রতিপক্ষ ভাবনা দেন তার বিপরীত ভাবনা যদি দেন যে না গাড়িটা নিয়ে কি হবে গাড়িটা যদি থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা মৃত্যু হওয়ার সম্ভাবনা যেই আপনি মনের মধ্যে ওই ভাবটি থ্রো করলেন সাথে সাথে আপনার ওই যে কামনা বাসনা সাথে সাথে একদম তে তনু প্রাপ্ত হয় শাস্ত্র বলছেন একদম বিন্দুর আকারে পরিণত হয়ে যায় মনের মধ্যে যে চিন্তা সেটা একটা তনুত্ব প্রাপ্ত হয় সেই তনুত্ব কিন্তু যদি আমরা ঠিক যোগ্য না হই আমাদের মধ্যে জ্ঞান যদি না থাকে আমরা যদি না শাস্ত্র কথা বা নিজের জীবনটাকে ঠিকভাবে পরিচালিত করতে না পারি সেই জন্য বলছেন সাধ্যায় ঈশ্বর প্রণিধান সাধ্যা শাস্ত্র পাঠ সৎসঙ্গ পাঠ সে সমস্ত যদি না থাকে বা ঈশ্বরের কৃপা যদি না থাকে তবে আমরা এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় নেই শাস্ত্র বলছেন সেই জন্য আমাদের এই যে তনুত্ব তনুত্ব থাকে আপনার এই যে কামনা বাসনা আপনার মনের মধ্যে যে গাড়ি নেওয়ার একটা কামনা সেটা একটা বিরাট পাহাড় রূপ ধারণ করবে আপনি ভাবলেন মনের মধ্যে ভাবতে থাকলেন যে আর কি করলাম সারা জীবনটা একটু করলাম একটু ভালো করে পড়াশোনা করলে একটা ভালো চাকরি করতে পারতাম ভালো যদি চাকরি করতাম ভালো গাড়ি একটা কিনতে পারতাম ভালো করতে করতে এখানে এই যে মনের মধ্যে একটু শান্তিতে বসবেন সেই শান্তিটা ধীরে ধীরে একটা অশান্তিতে পরিণত হয় এখানে যদি না সংসার করতাম এখানে যদি না সংসারে থাকতাম অন্য কোথাও যদি থাকতাম কত সুন্দর কত রোজগার করতাম কত সুন্দর করতে পারতাম মনের মধ্যে বিভিন্ন রূপ চিন্তা এসে উপস্থিত সেই চিন্তা ধীরে ধীরে এই যে কামনা কামনাটা যে প্রতিপক্ষ ভাবনা দেওয়ার সাথে সাথে সেটা ছোট আকারে পরিণত হয় তনুত্ব প্রাপ্ত হয় তনুত্ব কিন্তু বীজ আকারে থাকে সেটা যদি আবার একটা কিছু পায় সেটা আবার প্রকট হয়ে সম্ভাবনা থাকে সেই জন্য শাস্ত্র বলছেন বিজানি অগ্নি দগ্ধানি নহন্তি যথাপন জ্ঞান দগ্ধি তথা ক্লেশ ন্যাত্মা সম্পদ্যতে পুনঃ জ্ঞানরূপ যদি দগ্ধ বীজকে যদি না দগ্ধ করা হয় বীজটা যদি দগ্ধ হয়ে যায় তবে তার থেকে গাছ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই জন্য এই যে মনের এই কামনা বাসনা যেটা তনুরূপে আমাদের মধ্যে থাকে তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে জ্ঞান ও দপ্তরে জ্ঞান সৎচিন্তা সৎগ্রন্থপাঠ সৎসঙ্গ সেই জন্য ঠাকুর বারে বারে এই সমস্ত কথা বলছেন সৎগ্রন্থ সৎগ্রন্থ পাঠ সাধুসঙ্গ সৎসানে যাওয়া এগুলোকে শাস্ত্রে আরো খুব সুন্দর বলছেন শাস্ত্রে বলছেন ধ্রুবা স্মৃতি বিবেক খ্যাতি বিবেক খ্যাতি এইরূপ অবস্থাতে আমরা ধীরে ধীরে মনটাকে সংযত করতে পারি সেই জন্য শাস্ত্রকারা বারে বারে এই মনের উপর জোর দিচ্ছেন ঠাকুরও সেই একই কথা বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত ও থাকো আমার বন্ধন কী এইরূপে ঠাকুর আরেকটি জিনিস বলছেন যে তার নামে বিশ্বাস করো কেবল পাপ আর নরক এইসব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস এই বিশ্বাসটি হচ্ছে খুব সুন্দর শাস্ত্রের আধ্যাত্মিক জীবনের আদৌ শ্রদ্ধা বিশ্বাস অর্থাৎ শ্রদ্ধা আধ্যাত্ম জীবনের প্রথম জিনিসটি যেটা দরকার সেটা হচ্ছে এই শ্রদ্ধা শাস্ত্রে বলছেন আদৌ শ্রদ্ধা সৃষ্টির প্রথমে আধ্যাত্মিক জীবনের প্রথমে যে জিনিসটি আমাদের দেওয়া প্রয়োজন সেটাকে বলছেন শ্রদ্ধা শ্রদ্ধা বা জ্ঞান তৎপর সংযতি ইন্দ্রিয় আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা এই শ্রদ্ধার কথা ঠাকুর তিনি বারে বারে বলছেন শ্রদ্ধা শাস্ত্রে আমাদের যে সমস্ত শাস্ত্র আমরা দেখি শাস্ত্র বলছেন সম্মান বহুমান প্রীতির বিরহ ইতর বিচিকিৎসা মহিম খ্যাতি তদর্থ প্রাণস্থান তদীয়তা সর্বতদ্ভাব প্রীতি কুলাদিনী চ স্মরণেভ্য বহুলা খুব সুন্দর কথাকে বলছেন সান্ডিল্য সূত্রে সান্ডিল্য ঋষি বলছেন এই শ্রদ্ধার সম্পর্কে শ্রদ্ধার সম্পর্কে বলছেন ভগবানের যে ভক্তি তার সম্পর্কে বলছেন প্রথমে বলছেন শ্রদ্ধা প্রীতি বিরহ ইতর বিচিকিৎসা মহিমা খ্যাতি তদর্থ স্থান তদীয়তা প্রথম হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা সম্পন্ন যদি না হয় আমরা যে মন্দির তীর্থস্থানের সম্পর্কে শ্রদ্ধা সম্পন্ন হই কারণ কি সেই সকল স্থানে ঈশ্বরের মাহাত্ম আছে এই যে স্থানটিতে আমরা এসেছি এখানে ঠাকুরের আবির্ভাব আমরা অনুভব করি আর ঠাকুরের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটা আমরা নিবেদন করি শ্রদ্ধার মূল হচ্ছে ভালোবাসা আমরা যাকে ভালোবাসি না তার প্রতি আমরা শ্রদ্ধা সম্পন্ন হতে পারি না এই যে শ্রদ্ধা সম্পর্কে আর একটু যদি আমরা ধীর স্থিরভাবে চিন্তা করি যখন মানুষ একটা কোনো বস্তু সে বস্তুটি দৃশ্য হতে পারে বা অদৃশ্য কোনো কোনো একটা জিনিস অথবা স্থূল হতে পারে বা সূক্ষ্ম হতে পারে সেই জিনিসটিকে যখন আমরা সত্য বলে ধারণা করি সত্য বলে দৃঢ় ধারণা করে তখন এই যে দৃঢ় ধারণাকে বলা হয় বিশ্বাস আমি একটা জিনিসকে যখন সত্য ভাবছি সেই যখন জিনিসটিকে সত্য ভাবলাম সেই জিনিসটি সম্পর্কে এই যে ধারণা সেই ধারণাকে আমরা বলি বিশ্বাস যখন সেই বিশ্বাস অনুযায়ী সত্য ও বিশ্বাস অনুসারে আমরা যখন আমাদের নিজের জীবনের যে গতিপথ বা নিজের জীবনকে গঠন করার পথে এগিয়ে যায় ওই বিশ্বাস যেটা আমরা সত্য বলে ধারণা করেছি ঠাকুরের এইরূপ একটি কথা বলছেন ঠাকুর বলছেন কথামৃত্যটা যদি করেন সেখানে দেখবেন ঠাকুর ওইরূপ একই কথা বলছেন যে কাঠে আগুন আছে আমরা সবাই জানি কাঠে যে আগুন আছে আমরা যদি কাঠটা নিয়ে আগুনে দিই কাঠে একটা আগুন জ্বলবে এটা কি জ্ঞান এই জ্ঞান এটা হচ্ছে জ্ঞান আমি জানি এই যে কাঠটি আগুন এটা যদি আগুনে দেওয়া হয় কাঠটি জ্বলবে কিন্তু এই কাঠটি জেলে ওর থেকে রান্না করে মানুষ তার খাদ্য তৈরি করতে পারে সুস্থ ওর দ্বারা সুস্থ সবল হতে পারে এই যে জ্ঞান সেটাকে বলছেন বিজ্ঞান কাঠে আগুন আছে এই যে জানা সেটা হচ্ছে জ্ঞান এবং তার এই খাদ পাত থেকে রান্না করে খেয়ে নিজের হৃষ্টপুষ্ট হওয়া সেটাকে বলছেন বিজ্ঞান সেইরূপ দৃশ্য অদৃশ্য সূক্ষ্ম বস্তুতে আমাদের যে দৃঢ় সত্য বলে যে দৃঢ় ধারণা সেটাকে আমরা বলছি সেটাকে আমরা বলছি বিশ্বাস এবং সেই বিশ্বাস অনুযায়ী আমরা যখন আমাদের জীবনটাকে গতিপথ দিতে চেষ্টা করি জীবনটিকে গঠন করার চেষ্টা করি সেটাকে আমরা বলছি শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা সম্পর্কে শাস্ত্র বলছেন গুরু বেদান্ত বাক্যেশু শ্রদ্ধা গুরু বাক্য এবং বেদান্ত বাক্যে বিশ্বাস সেটাকে বলছেন শ্রদ্ধা চৈতন্য চরিতামিতেও ভগবান চৈতন্য দেব সেখানে বলছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় বিশ্বাস শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় শ্রদ্ধা সাধারণ সাধনার জন্য আমরা যদি সাধন পথে এগোতে চাই বা যে কোনো সাধনা সে শিক্ষা হোক দীক্ষা হোক ব্যবহারিক জগতে প্রতিটি ক্ষেত্রে এই শ্রদ্ধার থেকে গুরুত্ব আমরা তার স্বীকার করি সমস্ত জ্ঞানী এই শ্রদ্ধার যে মহানতা তার যে প্রয়োজনীয়তা তারা স্বীকার করেছেন যারা এইরূপ শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্বামীজি সেই জন্য খুব সুন্দর কথা বলছেন শ্রদ্ধা নিয়ে কেউ যদি এগিয়ে যায় ভগবান সেই তার কাছে তার যে দাস তিনি উন্মুক্ত করে দেন ছান্দক উপনিষদে খুব সুন্দর এরকম অনেক ঘটনা আছে জাবাল জাবাল তিনি কি করেছিলেন জাবাল ঋষি তিনি একবার এসেছিলেন শিক্ষা নেওয়ার জন্য সত্যকাম ছেলেটির নাম সত্যকাম তার মার নাম হচ্ছে জবাব তিনি এসেছিলেন বনের মধ্যে কাঠ করে কোনো রকমে চলতো তাদের জীবন কষ্টের জীবন কোনোভাবে তাদের এইভাবে সংসার চলত হঠাৎ একদিন এই সত্যকাম তার মার কাছে বায়না ধরে বসল সেও গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করবে কিন্তু গুরুগৃহে তখনকার দিনে একটা নিয়ম ছিল যে বংশের পরিচয় প্রয়োজন বংশ পরিচয় যদি না ব্রাহ্মণ হয় ব্রাহ্মণ যদি হয় বা বংশ পরিচয় খুবই প্রয়োজন গুরু বেদাধিকার দেওয়ার পূর্বে এই সমস্ত জিনিসগুলো জানতেন কোন বংশে কি গোত্র সত্যকাম সেই জন্য তিনি তার মাকে জিজ্ঞাসা করতেন যে আমার কি বংশ পরিচয় আমার বাবার নাম কি তার গোত্র কি তখন এই সত্যকামের মা জবা তিনি বলছেন যে আমি তো এটা জানি ভুলে আমি তো জানতে আমার তো মনে নেই আমি তো জানি না পিতৃগিয়ে আমি যখন ছিলাম অতিথি সেবা অভ্যাগতদের সেবা এই সমস্ত নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম আমি কোনোদিন তোমার বাবাকে তার পরিচয় আমি জিজ্ঞেস করিনি অকালেই তিনি মারা গিয়েছেন সত্যকাম ঋষি গৌতমের আশ্রমে এসে এসেছেন ঋষি সেই সত্যকামকে দেখে জিজ্ঞাসা করছেন তোমার বংশ পরিচয় কি বংশ পরিচয় যে জিজ্ঞাসা করছেন তখন তিনি বললেন আমি সত্যকাম জবালার পুত্র আমার নাম পান যাওয়া তার এই যে সত্যবাদিতা দেখে ঋষি গৌতম সন্তুষ্ট হলেন এবং তাকে সেই গুরুগৃহে রেখে শিক্ষার অনুমতি দিলেন এই যে শ্রদ্ধা শ্রদ্ধা এবং তাকে বললেন যে গুরুদেবের কাছে শিক্ষা নিতে হলে প্রথম প্রয়োজন শ্রদ্ধা গুরুবাক্যে বিশ্বাস শাস্ত্রবাক্যে বিশ্বাস প্রয়োজন গুরুর প্রতি গুরু যে কথা উপদেশ দিচ্ছেন সেগুলোতে বিশ্বাস যদি না থাকে সেগুলোর প্রতি যদি শ্রদ্ধা সম্পন্ন না থাকে সে শিক্ষা তার দ্বারা শিক্ষা নেওয়া সম্ভব না এবং তিনি বললেন যে আজ হতে তুমি এই তাকে চার চারশোটি গরু দিয়েছিলেন চারশো গরু দিয়ে বললেন এই গরুগুলো নিয়ে যাও মাঠে যখন এগুলো হাজারটি গরুতে পরিণত হবে তখন এসে আমার সাথে দেখা করো নিয়ে গেলেন গোসালা এবং এই গরুগুলো নিয়ে সে দূর দেশে তিনি গিয়েছিলেন সত্যকাম পরবর্তী জীবনে তিনি ফিরে এসেছিলেন এবং সহস্র যখন গরু হয় তিনি ফিরে এসেছিলেন ফেরার পূর্বে তার বিভিন্ন জ্ঞান উপলব্ধি হয় বিভিন্ন দেবতারা এসে তার কাছে তাকে শাস্তির যে তত্ত্ব ব্রহ্ম উপলব্ধির যে সমস্ত বিষয় সমস্ত শিক্ষা দিয়েছিলেন কিন্তু তিনি শ্রদ্ধা সম্পন্ন ছিলেন যে গুরু বেদান্ত বাক্যে সুশ্রদ্ধা গুরুর কাছে শাস্ত্র বাক্য শুনতে হয় শাস্ত্র বাক্য শুনতে হয় গুরুর কাছে মুনি ঋষিদের কাছে সাধু সন্তদের কাছে শাস্ত্র বাক্য শুনতে হয় সেই জন্য সেই জওয়াল সত্যকাম তিনি গৌতমকে বললেন যে আমি শাস্ত্র আত্মতত্ত্বের যে বিভিন্ন স্তর সেগুলো আমি শিখে এসেছি আমি জানি কিন্তু তবুও আমি জানি যে গুরুর মুখ থেকে এই সমস্ত বাক্য শুনতে হয় সেই সেই জন্য আমি আপনার এই যে শ্রদ্ধা সম্পন্ন শ্রদ্ধার যে কি মহানতা আমাদের বিভিন্ন শাস্ত্রে তার প্রতিফলন দেখি ছান্দ উপনিষদে বলছেন নানি তিষ্ঠন শ্রদ্ধা দিদি নেব শ্রদ্ধা যদি নিষ্ঠিবান যারা ব্যক্তি শ্রদ্ধা করতে পারেন নিষ্ঠা যদি না থাকে শ্রদ্ধা সম্পন্ন নয় অর্থাৎ শ্রদ্ধা আমরা যদি দেখি শ্রদ্ধা শাস্ত্র সেই জন্য বলছেন শ্রদ্ধা আমাদের সবাইয়ের মধ্যে এই শ্রদ্ধার প্রয়োজন শ্রদ্ধাবান স্বামীজি সেই জন্য বলছেন শ্রদ্ধাবান যদি কিছু যুবক পেতাম নচিকেতার মতো যে দশ বারোটি যুবক পেতাম তবে মানুষের যে যুক্তির এবং তাদের যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতাম স্বামীজি বলছেন শ্রদ্ধার সম্পর্কে শাস্ত্রের শ্রদ্ধার সম্পর্কে শঙ্করাচার্য তিনি বলছেন আস্তিক্য বুদ্ধি ক্ষত্রদ্বীপ থেকে মহাপুরুষের সবাইয়ের মধ্যে আমাদের সবাইয়ের মধ্যে সেই একই শক্তি আছে খুব সুন্দর কথাগুলো শাস্ত্র বলছেন একই শক্তির অধিকারী আমরা সে মহাপুরুষ থেকে সমস্ত মানুষ কিন্তু প্রকাশের তারতম্য প্রকাশ যার মধ্যে যেরকম প্রকাশ কেউ মহাপুরুষ হয়েছেন কেউ আজকে একজন সাধারণ পার্থক্য হচ্ছে তারতম্য তারতম্য হচ্ছে এই প্রকাশের তারতম্য বর্ণভেদস্তু তত ক্ষেত্রীয় শাস্ত্র বলছেন কতদিন সূত্র বলছেন বরণ ভেদস্তু তত ক্ষেত্রিকবধ বেদে সেই জন্য শ্রদ্ধাকে এটি উচ্চস্থান দেওয়া হয়েছে বেদ উপনিষদ প্রতি শাস্ত্রে সেই জন্য শ্রদ্ধার বিভিন্ন প্রচার আমরা লক্ষ্য করি গীতাতেও বলছেন শ্রদ্ধা পাণ্ডবতী জ্ঞান তৎপর তৎপরসংযতেন্দ্রিয় শ্রদ্ধা এবং তত্ত্ব চেষ্টা এবং তারপর জিতেন্দ্রীয় সংযম এগুলো হচ্ছে জ্ঞান লাভের ক্ষেত্রে প্রয়োজন যার ফলে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরম সুখ প্রাপ্তি হয় এই পরম সুখ বা পরম শান্তি লাভ করার জন্য শ্রদ্ধা প্রয়োজন এখন জিজ্ঞাসা হবে তবে শ্রদ্ধাবান কে আমরা অনেক কথা শুনলাম শ্রদ্ধা সম্পর্কে শুনলাম শ্রদ্ধা না থাকলে শাস্ত্র পাঠের আমরা অযোগ্য বা যে কোনো শিক্ষার ক্ষেত্রে শ্রদ্ধার যে কি মহানতা গুরুত্ব আমরা সেগুলো দেখলাম তবে শ্রদ্ধাবানকে অর্থাৎ যে শ্রদ্ধা যে সাধনের তত্ত্ব তিনি সাধন বন্ধনের জন্য চেষ্টা করছেন তৎপর সাধন মার্গে যে যতটা অগ্রসর তিনি ততটা শ্রদ্ধাবান অর্থাৎ শ্রদ্ধাবানের যদি মাপতে যায় যে মাপতে গেলে কি প্রয়োজন মাপকাঠি হচ্ছে কে কতটা তৎপর সাধারণ ভোজনের ক্ষেত্রে কি কতটা শ্রদ্ধা হচ্ছে সেই জন্য শাস্ত্র বলছেন শ্রদ্ধা হচ্ছে সাধন লক্ষ্য কি সুন্দর কথাগুলো শ্রদ্ধা হচ্ছে একটি কথা দ্বারা আমরা সহজে বুঝতে পারি শাস্ত্র বলছেন শ্রদ্ধা হচ্ছে সাধন লব্ধ শ্রদ্ধা শ্রদ্ধা বলি আমি খুব শ্রদ্ধা সম্পন্ন ঠাকুরকে আমি খুব বিশ্বাস করি ঠাকুরকে যদি বিশ্বাস করেন যদি আপনি জানেন যে এই ঠাকুর ইচ্ছা করে সমস্ত কিছু দিতে পারে তিনি সমস্ত কিছু বিতরণ করছেন তবে বাড়িতে থাকতে পারেন স্বামীজি বলছেন একটি চোখ পাশের ঘরে জানে অনেক মণিমাণিক্য আছে ধনরত্ন আছে সে কি রাত্রে ঘুমাতে পারবে ঘুমাতে পারবে না কারণ ঘুমোতে পারবেন না কারণ কি কারণ সবসময় চিন্তা করবো ওই মণিমাণিক্য ধনরত্ন আমরা যদি বিশ্বাস করতাম আমাদের যদি সেরকম বিশ্বাস থাকতো ঠাকুর আছেন ঠাকুর ইচ্ছা করে সমস্ত কিছু দিয়ে দিতে পারে আমাদের শান্তি শ্রদ্ধা আমাদের শান্তি প্রশান্তি সংসারের সুখ দুঃখ সমস্ত কিছু দিয়ে দিতে পারে সেই বিশ্বাস যদি থাকতো তবে আমরা ঘরে বসে থাকতাম না কারণ সে বিশ্বাস এখনো আমাদের মধ্যে নেই সেই জন্য শাস্ত্র সেই জন্য বলছেন শ্রদ্ধা হচ্ছে সাধারণ লব্ধ আমরা অনেক সময় বললাম ঠাকুরকে বিশ্বাস করি বিশ্বাস করি কথার কথা বিশ্বাস করি না করি না মানে আমি যতটা যোগ্য আমি ততটাই বিশ্বাস করি আপনার বিশ্বাস ওই স্তরে এক বিশ্বাসে খুব সুন্দর কথাগুলো বলছেন এক বিশ্বাসে কেউ এই বাউল সঙ্গীতে আছে এক বিশ্বাসে কেউ পুজো করছেন কেউ করছেন কেউ সংসার করছেন কেউ ওই একই বিশ্বাস নিয়ে কেউ সন্ন্যাস জীবন যাপন করছে ফলে কি সেইরূপ যে বিশ্বাস সেই জন্য শাস্ত্র বলছেন শ্রদ্ধা সাধন লব্ধ ভগবত ধামে প্রবেশের একমাত্র দা ভগবানের স্থানে বা সাধন ভজনের ক্ষেত্রে অগ্রসর করতে হলে এই শ্রদ্ধা খুবই প্রয়োজন শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস আগেকার দিনে খুব সুন্দর কথাগুলো আছে আগেকার দিনে যখন এক পণ্ডিত তিনি কতটা পাণ্ডিত্য অর্জন করেছেন সেটা দেখার জন্য এক পণ্ডিতের সাথে আরেক পণ্ডিতের তর্ক হতো বাদ বিতণ্ডা বিভিন্ন তর্ক আলোচনা পরস্পর আলোচনা হতো সেই তর্কেতে যদি পরাজিত করতে পারতেন তবেই তার প্রাধান্য স্বীকৃতি পেত কুমারী ভট্টে যে কিনা কর্মকাণ্ডের বেদের যে কর্মকাণ্ডে যিনি কিনা ফেমাস যার যে সমস্ত একজন কর্মকাণ্ডের প্রসিদ্ধ একজন শাস্ত্রকার কুমারের ভট্ট যে কিনা খুব সুন্দর সুন্দর উপমা দিয়েছেন গগন গগনাকার সাগর সাগর উপায়ন রাম রাবণের রুদ্ধ রাম রাবণের রুদ্ধ খুব সুন্দর সুন্দর তার যে কর্মকাণ্ডের উপর তার যে টিকা টিপ্পণী খুব সুন্দর সেই কুমারীর ভট্টের কাছে এসে উপস্থিত এক বৌদ্ধ সাধক নাম ধর্মপাল ধর্মপাল এসে তাকে জিজ্ঞাসা করলেন যে আমি তোমার যে বেদ বেদ সমস্ত হচ্ছে মিথ্যা এবং বৌদ্ধদেব যা কিছু প্রচার করেছেন বৌদ্ধদেবের যে প্রচারিত ধর্ম সেটাই হচ্ছে সত্য সেটাই হচ্ছে একমাত্র রাস্তা দুজনের মধ্যে তর্ক তখনকার দিনে যুক্তি ছিল নিয়ম ছিল যিনি পরাস্ত হতেন তাকে ওই ধর্ম ত্যাগ করে পরাজিত যিনি হয়েছেন তাকে অন্যের ধর্ম গ্রহণ করতে হতো কুমারীর ভট্ট কাছে পরাজিত হলেন পরাজিত হয়ে তিনি ধর্মপালের শিষ্যত্ব গ্রহণ করলেন ধর্মপাল তিনি যখন তন্ত্রশাস্ত্র বা বৈদিক বা বৌদ্ধদেবের যে সমস্ত ধর্মের তত্ত্ব প্রচার করতে করতে শিক্ষা দিতে দিতে একদিন তিনি বেদের কটুক্তি করতে লাগলেন বেদের নিন্দা করতে লাগলেন ধর্মপাল বেদের নিন্দা করছেন সেখানে উপস্থিত কুমারিল ভট্ট কুমারিল ভট্ট তিনি পরাজিত পরাজিত একদম কিছু করার নেই তিনি কি হয়েছেন কানতে লাগলেন বসে বসে গুরুদেব যার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছেন সেই গুরুদেব তার যে যে শাস্ত্রকে তিনি শ্রদ্ধা করেন বিশ্বাস করেন সেই বৈদিক শাস্ত্রের নিন্দা করছেন তাতে একদম তিনি কাঁদতে থাকেন যখন কাঁদতে থাকেন অন্য গুরু ভাইরা ধর্মপালে দৃষ্টি আকর্ষণ করেন ধর্মকালকে বলেন দেখুন কুমারের ভট্ট কাঁদছেন তারপর জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন তার উত্তরে বললেন যে আপনি বেদের এই যে নিন্দা করছেন সেই জন্য তিনি কাঁদছেন তারা বলছে কেন নিন্দা করছি তুমি যে সমস্ত কথা আমি যে সমস্ত কথাগুলো বলেছি সেগুলোকে তুমি যদি কাটতে পারো নস্বাত করতে পারো ফলে তাদের মধ্যে তর্ক তর্ক হতে হতে কুমারের ভট্ট কে ধর্মপাল বলেন যে তোমার এখান থেকে তুমি তোমাকে এখান থেকে ছুড়ে ফেলে দাও পা নিচে ফেলে তোমার মৃত্যু হওয়া প্রয়োজন যে বলেছেন অন্য তার যে শিষ্যরা ধর্মপালে যে সমস্ত শিষ্যরা তাকে সেই উপর থেকে হাতে পায়ে ধরে উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন ধর্মপাল তখন বললেন কুমারেল ভট্ট তখন বলছেন খুব সুন্দর কথাটি কুমারেল ভট্ট বলছেন যদি বেদ সত্য হয় তবে আমি বেঁচে যাব আমার কিছুই হবে না যদি বেদ সত্য তারপর তারা যখন ফেলে দেন কুমারের গর্ভে নিচে পড়ে যান এবং চোখে আঘাত প্রাপ্ত হয় তার একটি চোখ কুমারের বটের একটি চোখ আঘাতপ্রাপ্ত হয় এর দ্বারা কারণ আঘাতপ্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে এই যে যদি বেদ সত্য হয় যদি বেদ সত্যই শাস্ত্র বলছেন কর্তম অকর্তম অন্যথা কর্তম ন সত্যতে বস্তুতন্ত্র বেদ সত্যই এখানে মিথ্যাত্বের কোনো স্থান নেই বেদ হচ্ছে স্বতঃসিদ্ধ স্বতঃপ্রমাণিত কত মানুষের উপলব্ধির জিনিস কত মানুষ শত শত সাধক তাকে উপলব্ধি করেছেন সেখানে দুবিধার সেখানে সন্দেহের কোন স্থান নেই বেদ হচ্ছে সত্য এই যে সেখানেও তিনি যখন যদি সত্য হয় এই যদি সত্য হয় অর্থাৎ মিথ্যা হলে হতে পারে এই যদি সত্য হওয়ার জন্য তিনি চোখে আঘাত পেয়েছিলেন অর্থাৎ এই যে শ্রদ্ধা সে শ্রদ্ধার কথা আমাদের শাস্ত্র আমরা সংক্ষেপে শাস্ত্রের বিভিন্ন দিক থেকে আলোচনা করলাম সেখানে ঠাকুরও সেই জন্য বারে বারে তিনি শ্রদ্ধার উপর জোর দিচ্ছেন বিশ্বাস ঠাকুর খুব সুন্দর কথাগুলো বলছেন দেখবেন এখানেই বলছেন ঠাকুর এই যে বিশ্বাস বিশ্বাসের ক্ষেত্রে আমরা দেখলাম ভালোবাসা বিশ্বাসের ক্ষেত্রে ভক্তির ক্ষেত্রে আমরা দেখেছি ভজ সেবা ভজ সেবা আমরা কার করি যাকে ভালোবাসি আমরা তারই সেবা করতে পারি যাকে ভালোবাসি যাকে ঘৃণা করি তার সেবা করতে পারি না যাকে ঘৃণা করি যাকে দু চোখকে দেখতে পারে না তার কি করে সেবা করবে সেখানে আপনি একটা কর্তব্য করতে পারেন সেবা করতে পারেন সেবা তারই করতে পারেন যাকে আপনি ভালোবাসেন ভজ সেবা সেবা তারই করতে পারেন ভজনা ভজের ভজনার ক্ষেত্রেও ভক্তির ক্ষেত্রেও যাকে আমরা ভালোবাসি যাকে তারই তাকেই আমরা শ্রদ্ধা করতে পারি ভালোবাসতে পারি ভক্তি করতে পারি সে ঠাকুর সেই জন্য বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাসের ক্ষেত্রে আমরা দেখলাম ভালোবাসার কি গুরুত্বপূর্ণ স্থান আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিল ফুল হাতে করে মার পাদপদ্যে দিয়েছিল বলেছিলাম মা এই নাম তোমার পাপ এই নাম তোমার পুণ্য আমার শ্রদ্ধা ভক্তি দাও এভাবে তিনি বারে বারে বলছেন যে শ্রদ্ধার কি গুরুত্ব কি মহিমা এবং সাথে সাথে দেখাচ্ছেন তদীয়তা যেটা আমরা দেখলাম শরণাগতি ঈশ্বরের প্রতি যে সারেন্ডার সারেন্ডার ঈশ্বরের প্রতি সমস্ত কিছু যে তুমি সমস্ত কিছু কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না যারা সংসারে আছেন জনক রাজা মহাতাজা ঠাকুর বলছেন যে জনক রাজা বা শাস্ত্র আমরা তার জীবনেও দেখেছি তিনি সংসার জীবনযাপন করেছিলেন কিন্তু সাথে সাথে ব্রহ্ম উপলব্ধিও করেছিলেন ব্রহ্ম দর্শন করেছিলেন কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকে ও এক একবার নির্জনে বাস করতে হয় ঠাকুর এটা বারে বারে বলছেন ঠাকুরের এগুলো হচ্ছে খুবই সুন্দর জিনিস কত প্র্যাকটিক্যাল জিনিস বাস্তব জিনিস বাস্তবের ক্ষেত্রে যারা সাধন ভজন করতে চান তাদের ক্ষেত্রে এগুলো হচ্ছে একটি গাইডলাইন ঠাকুর বলছেন মাঝে মাঝে নির্জনে বাস করতে হয় সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় তো ভালো কি সুন্দর কথাটি বলছেন শাস্ত্রের বিভিন্ন জায়গায় পাবেন না এই যে এত প্র্যাকটিক্যাল এত বাস্তব আমরা যদি সাধারণ ভজন করতে যাই যদি এগুলো হচ্ছে এক একটি মেডিসিন মতো একটি ওষুধের মতো ঠাকুর হচ্ছেন ঠাকুর ঠাকুর অনেক জায়গায় বলছেন যে হাসপাতালে নাম লেখালে ডাক্তারবাবু যদি না ছাড়েন তবে হাসপাতাল থেকে ছুটি হওয়ার রাস্তা থাকে ঠাকুর বলছেন যে হাসপাতালে নাম লেখালে এই যে ঠাকুর হাসপাতাল গিয়েছিলেন কিনা জানেন না ঠাকুর যে এই সমস্ত যে প্রেসক্রিপশন এই যে উপায়গুলো আমাদেরকে দিয়ে দিচ্ছেন এগুলো বাস্তব এগুলো যদি আমরা চেষ্টা করি আমাদের জীবনে যদি আমরা সাধারণ ভজনের ক্ষেত্রে চেষ্টা করি ঠাকুর সেদিন বাজপা বলছেন তিন দিনের জন্য যদি কাঁদা যায় সেও ভাগ কাঁদতেই পারবেন এমনি এখানে বসেন কাঁদতে পারবেন হয়তো সংসারে চিন্তা করে কাঁদতে পারবেন কিন্তু ঠাকুরের জন্য যে ঠাকুর তুমি দেখা দিচ্ছ না বা ঠাকুর আমার এই জীবনটায় আমি কি করলাম সৎভাবে জীবনযাপন করতে চায় তোমার কৃপা পেতে চায় সেই জন্য কাঁদা ভাববেন যে অনেক এগিয়ে গেছেন যদি কানতে পারেন ঠাকুরের জন্য তাই ভাববেন অনেক এগিয়ে গেছেন সংসারে ব্যাগ বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনেও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়েও একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো ঠাকুর কত বাস্তব কত প্র্যাকটিক্যাল তিনি চাইতেন তিনি চাইতেন মানুষের কল্যাণ তিনি চাইতেন মানুষ যাতে আধ্যাত্মিক জগতেও এগিয়ে যায় সেই জন্য তার কথাগুলোর মধ্যে এত শক্তি এত উৎসাহ এত উদ্দীপনা ঠাকুর সেই জন্য বলছেন লোক মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে কত বাস্তব যে কত সত্যি ঈশ্বরের জন্য কি কাঁদছে বল ঈশ্বরের জন্য যদি কাঁদতে পারেন নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভেতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় ফুটপাতের গাছ যখন চারা বাড়ি থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে উপমাগুলো দেখা দিচ্ছেন দেখুন প্রতিটি ক্ষেত্রে এই যে উপমা এই যে চিন্তা সেই চিন্তা উপমার সমস্ত কিছু হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক ঈশ্বরের সমস্ত কিছু ঈশ্বর কেন্দ্রিক তার মন ফুটপাতের গাছ দেখছেন আমরাও দেখি ঠাকুর দেখছেন কি ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না অর্থাৎ এই যে জীবন এই যে জীবনের ক্ষেত্রে প্রতিটি পদে পদে সেই জন্য ঠাকুর দেখিয়ে দিচ্ছেন রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আচার তেঁতুল যদি বিকারের রোগীর আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে সংসারে যে বিকারের রোগী বিষয় জলের জ্বালা বিষয় ভোগ তৃষ্ণা জল তৃষ্ণা আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে আছে কাছে আনতে হয় না এরূপ জিনিস ও ঘরে রয়েছে যোশীর সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ হলে সংসার করতে হয় সংসার সমুদ্রে কামক্রোধ আদি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সৎ অসৎ সদসৎ বিচারের নাম বিবেক ঈশ্বরী সৎ নিত্য বস্তু আর্স বসত অনিত্য দুদিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরের অনুরাগ তার উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল ঠাকুর এখানে বারে বারে বলছেন শাস্ত্রের ভক্তি শাস্ত্রের চরম তত্ত্বের কথা তিনি বলছেন বিবেক বৈরাগ্য লাভ হলে সংসার করতে হয় বিবেক বিবেক অর্থাৎ জ্ঞান বিবেক ঠাকুর ঠাকুর নিজেই বলছেন বিবেক হচ্ছেন সদসদ বিচার সদসদ বিচারের নাম বিবেক সৎ কি অসৎ কি সৎ জিনিসটা কি অসৎ জিনিসটা কি এই যে বোধ এই যে জ্ঞান সেটা হচ্ছে বিবেক সদসৎ বিচার ঈশ্বরী সৎ নিত্য বস্তু আর সব অসৎ এই যে জ্ঞান অনিত্যের যে জ্ঞান নিত্যের যে জ্ঞান সেটা হচ্ছে বিবেক সদসৎ জ্ঞান এইটি বোধ আর ঈশ্বরের অনুরাগ ঈশ্বরের প্রতি ভালোবাসা তার উপর টান তারপর ভালোবাসা শাস্ত্র সেই জন্য একই কথা বলেছেন ঠাকুরও সেই একই কথা বলছেন ঈশ্বরের উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল সেই জন্য সংসার সমুদ্রে কাম্পদারি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না আমরা যদি জানি যে সংসারের কি অসারতা সংসারের কি প্রয়োজনীয়তা এই সংসার সম্পর্কে সংসার সম্পর্কে সেখানে আমরা দেখেছি অনেক শাস্ত্র তার বলেছেন সংসার হচ্ছে একটি দহের মতো সংসার ঠাকুর বলছেন স্বামীজি বলছেন একটা ঘূর্ণির মতো সংসার হচ্ছে সেই ঘূর্ণিতে এসে জলটা ঘুরতে থাকে একটা নদী একটা জায়গায় যখন পড়ে কিছুক্ষণ ঘুরে ঘোরার পর সঠিক পথে চলে যায় এরকম অনেক দৃষ্টান্ত আছে সংসারকে বৈষ্ণব শাস্ত্রকারা এখানে আমরা আলোচনা করছি বৈষ্ণব শাস্ত্রকার তারা বলছেন একটা যাত্রাশালা আবার বেদান্ত শাস্ত্রে তারা বলছেন একটা পান্তশালা সংসার হচ্ছে একটা পান্তশালা পান্তশালায় বিভিন্ন মানুষ আছে তারা যখন বিভিন্ন তীর্থে যাচ্ছেন হয়তো যাচ্ছেন আপনি কেদার বদ্রীর চার ধারে যাবেন কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনাত্রী গিয়ে উঠলেন হরিদ্বারে হরিদ্বারে অনেকের সাথে পরিচয় হল পরিচয় হলে জানলেন কোথায় থাকে পরিচয় বন্ধুত্ব হল তারপর দিন বেরিয়ে গেলেন কেউ গেলেন কেদারের দিকে কেউ গেলেন বদ্রীনারায়ণের দিকে কেউ গেলেন গঙ্গোত্রীর দিকে যমুনাত্রীর দিকে এই সাময়িক যে পরিচয় সাময়িক যে আলাপ সংসারটা আছে এগুলো সংসারেও আমরা কিছুক্ষণে কিছু দিনের জন্য আসি ম্যাক্সিমাম একশো বছর পরিচয় আবার সেই সংসার ছেড়ে চলে যায় ফলে এই জীবনটাও সেই রূপ সেই জন্য যদি আমাদের মধ্যে সেই জ্ঞানটি থাকে সেই ঠাকুর বলছেন সদস্য নিত্য যে জিনিসটা কি খুব সুন্দর নারদ ঋষির জীবনেতে আছে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান নারায়ণের সাথে নারদ চলেছেন নারদ যেতে যেতে ভগবান তাকে বললেন দেখো নারদ জল তৃষ্ঠা পেয়েছে কোথায় জল পাওয়া যায় দেখো নারদ ভগবান নারায়ণ বসে আছেন নারদ এদিকে খুঁজতে খুঁজতে জল আনতে গিয়েছেন জল আনতে গিয়েছেন দেখছেন যে গ্রামের জল আনতে গিয়েছেন সেখানে একটা কুয়োতে কুয়োতে জল আনতে গিয়ে সেখানে একজন মহিলার সাথে পরিচয় হয়েছেন যুবতী মহিলার সাথে পরিচয় হয়েছেন তারপর কি হয়েছেন তাদের আলাপ হয়েছেন পরিচয় হয়েছেন সংসার করে বসেছে সংসার করেছেন সংসার টংসার করার পর অনেক বাচ্চা কাচ্চা একটা দুটো বাচ্চা কাচ্চা দুটো বাচ্চা হয়েছে তারপরে এদিকে হঠাৎ প্রলয় এসে উপস্থিত বন্যা চারদিকে বন্যা ঘোর বন্যা বন্যা যখন এসে উপস্থিত এদিকে সমস্ত বাড়ি ঘর সমস্ত ভাসে নিয়ে যাচ্ছে নদীর সে প্লাবনে এক হাতে স্ত্রীকে ধরে আছেন নারদ তিনি এসেছিলেন জল আনতে ভগবান নারায়ণ অপেক্ষা করছেন জল আনতে এদিকে এসে পরিচয়ে সংসার করেছেন বিবাহ করেছেন বিবাহ টিবাহ করে বাচ্চা টাচ্চা হয়েছেন দুটো বাচ্চা দুটো বাচ্চাকে আগাতে ধরেছেন স্ত্রীকে আগাতে ধরেছেন ধরে এদিকে যে নদী প্লাবন বন্যাতে একদম প্রবাহিত হচ্ছে তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কোনো উঁচু জায়গার দিকে যাচ্ছে হঠাৎ দেখতে দেখতে নদী একটা ছেলেকে নিয়ে চলে সেটাকে ধরতে গিয়েছেন আর একটা ছেলে চলে গেল তা দুজন স্বামী স্ত্রী দুজনে কাঁদছেন কানতে কানতে হঠাৎ আরেকটা দুজনে ধরে আছেন হঠাৎ যেই একটু ইয়ে হয়েছেন স্ত্রীও চলে গেলেন যখন স্ত্রী চলে গেলেন সবাই সবাই একদম শেষ একদম নিঃস্ব অভাব দুঃখে কষ্টে জর্জরিত জর্জরিত অবস্থাতে নারদ উঠে পড়ে শুকনো মনে একা একা হাঁটছে সব শেষ হোটেল চালু দেখেন সেখানে সামনে কিছুটা দূরের সামনে নারায়ণ বসে আছেন বলছে কি নারদ জল কোথা হ্যাঁ জল নারদ বলছেন ঈশ্বরের একদিন মানে আমাদের দিন তো বলছেন নারদ জল কোথা নারদ তখন এই সংসারও সেই সংসার সম্পর্কে যদি সেইজন ঠাকুর বলছেন সংসার সম্পর্কে জ্ঞান সদসদ বিচার ঈশ্বরের সব নিত্য বস্তু আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এই বোধ আর ঈশ্বরের অনুরাগ এই বোধ এই জ্ঞান এবং ঈশ্বরের প্রতি অনুরাগ ঈশ্বরের প্রতি ভালোবাসা ঠাকুর সেই জন্য বলছেন তার উপর টান ভালোবাসা সেইরূপ যদি ভালোবাসা সেইরূপ যদি টান আমাদের থাকে তবেই সেই ভালোবাসা তবেই আমরা ঠিক ঠিক ভক্ত বাঁশি বাজিল ওই বিপিনে তোরা যাবি কিনা যাবি গো তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা ঠাকুর অস্ত্রপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসে এরূপ ব্যাকুলতা হওয়ার চেষ্টা করো ব্যাকুলতা থাকলে তাকে লাভ করা যায় কেশব সেন ব্রাহ্ম সমাজে আমরা জানি সেই কেশব সেনের তিনি ঈশ্বরে বিশ্বাস করবেন কি করবেন না সেই জন্য সেখানে অনেক তার সম্পর্কে লেখা আছে কিন্তু ঠাকুর সেই জন্য যে প্র্যাকটিক্যাল বাস্তব যেটা এই যে ঠাকুর বলছেন রাধাকৃষ্ণ মানব অমানব কিন্তু তার যে এই টান এই যে উদ্দীপনা এই যে আকর্ষণ এই যে ব্যাকুলতা এগুলো হচ্ছে আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের জীবনটিকে পরিবর্তন করতে সুন্দর করতে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে এক একটা উপায় স্বরূপ সেই জন্য তিনি ঠাকুর জোর দিচ্ছেন ব্যাকুল থাকলেই তাকে লাভ করা যায় ব্যাকুলতা যেটা আমরা বললাম হাস্তের ক্ষেত্রে তদীয়তা বা ইসের ক্ষেত্রে আমরা দেখছি শ্রদ্ধার ক্ষেত্রে বলে দেখেছি যে তৎপরতা চেষ্টা চেষ্টা দেখছে সেই জন্য এত মহানতা এরপরে ক্লাসে আমরা আলোচনা করি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি